আজাল আল আমাল ওয়াল আজাল আশা এবং আয়ুর সীমা এর উপরে সামান্য কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করে ইনশা আল্লাহ খোতবা শেষ করব দুটি পাশাপাশি আমার অর্থ হল আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এটা হলো আমাল আজাল মানে হলো শেষ প্রান্ত সীমা নবী সাল্লু আলি সাল্লাতু চার কোনা একটা বক্সের মতো করে দাগ কাটলেন মাঝখান দিয়ে একটা দাগ চার কোনার এই বক্সের ভিতর দিয়ে বাইর করে দিলেন বাহিরের দিকে আর নিচের যে দাগটা ওইটার থেকে মাঝখানে যে দাগটা লম্বা দাগটা ওইটার সাথে লাগিয়ে দিলেন আমি আবার বলছি বক্সের মতো একটা দাগ কাটলেন মাঝখান দিয়ে একটা দাগ লম্বা করে টেনে বের করে দিয়ে দিলেন নিচের দিক থেকে নিচের যে দাগ ওইটা থেকে মাঝখানে যে লম্বা দাগ ওইটা দাগের সাথে কয়েকটা দাগ টেনে টেনে লাগিয়ে দিলেন তারপরে তিনি বললেন ধরে নাও তোমরা এই বক্সটার ভিতরের পুরা জিনিসটা হলো মানুষে মানুষ মানুষের আয়ু আর যে লম্বা দাগটা বেড়ে গেছে বক্সের ভিতর বাহিরে এটা হলো মানুষের আশা আর ছোট ছোট যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলা হলো মানুষের জীবনের বালা মুসিবত বিপদ আপদ অসুখ বিসুখ নানান কিছু মানুষের আয়ুটা চারটি দাগের মতো বন্দি আর বাহিরে চলে যায় না কিন্তু মানুষের আশা এত লম্বা যে আয়ুর বক্সকে বেদ করে বাহিরে চলে যায় অনেক দূরে আর বালা মুসিবত বিপদ আপদ সমস্যা মানুষের এত বেশি যে ওগুলা মানুষকে দংশন করতেই থাকে একটা যদি ফেল করে তাহলে আরেকটা পাস করে একটা ফেল জ্বর ফেল করলো পরবর্তী আপনাকে জন্ডিসে ধরবে জন্ডিস যদি ফেল করে কলেরা ফেল করবে না কলেরা যদি ফেল করে ক্যান্সার ফেল করবে না আপনাকে যদি আজকে লাঠির আঘাত ফেল করে কালকে বোমার আঘাত ফেল করবে না বোমার আঘাত যদি ফেল করে গুলির আঘাত আপনাকে ফেল করবে না আছে আপনার সচতুর আপনার সমস্যা রয়েছে বলা হয়েছিল আরাত মানুষের জীবনের প্রতি মুহূর্তের বিপদ আপদগুলা আরাত তাকে দংশন করার নাহাসাহ তাকে দংশন করতেই থাকে যদি একটা ফেল করে আর একটা ফেল করে না মানুষের জীবনটা এরকমই আল্লাহ নবীর দেওয়া উদাহরণ উদাহরণটা একটু আপনার উপলব্ধি করবেন যে হাওয়ার মধ্যে আমরা আছি হাওয়ার মধ্যে প্রতিনিয়ত এত রোগ জীবাণু ভেসে বেড়াচ্ছে যে আসলে মানুষের বেঁচে থাকার কোনো উপায় ছিল না অবশ্যই না এবং না আমার দেশের শহরে যে পরিমাণ শব্দ দূষণ যে পরিমাণ বায়ু দূষণ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ বিষাক্ত সিসা ভেসে বেড়াচ্ছে আর যে পরিমাণ রোগ বালাই তাতে বৈজ্ঞানিকদের কথা যা আমরা কিভাবে বেঁচে আছি তা তারা বুঝতে পারেন না আবার মানুষের এই দেহের মধ্যে প্রতিনিয়ত যে জীবনী শক্তি সেটা মারা যাচ্ছে কি করে যে আমার মানুষ বেঁচে ওঠে সেটা বৈজ্ঞানিকদের গবেষণার বাইরে আবার প্রতিনিয়তই আর জীবনী শক্তি এমন ভাবে সৃষ্টি হচ্ছে মানুষ কেন মরে এটাও বৈজ্ঞানিকদের গবেষণার বাহিরে মিলানো যায় না মানুষের আমাল এবং আজাল মানুষের যে আজাল মানুষের যে আয়ুর সীমা তার চেয়ে মানুষের আশা তাকে অনেক বেশি আশা পর্যন্ত পৌঁছতে পারে না তার আগেই কোনো না কোনো দিয়ে সে তাকে দংশন করা হয় সে দষ্ট হয়ে পড়ে সে পর্যন্ত আর পৌঁছতে পারে না আল্লাহ নবী বলেছেন শোনো কোন বান্দার যদি একটি উপত্যকা ভরা উপত্যকা চিনেন তো পাহাড়ের দুই পাহাড় কয়েক পাহাড়ের পাদদেশে যে সমতল ভূমি থাকে উপত্যকা সেটা এই উপত্যকা ভরা যদি স্বর্ণ থাকে মানুষের তাহলে মানুষ আরেক উপত্যকা তালাশ করে যত হয় তত চাই যত হয় তত চাই আল্লাহ নবী বলেন লা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব এই বানি আদমের পেট মাটি ছাড়া কিছুতেই ভরে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে কবরে না ঢুকবে সে পর্যন্ত তার আশা মরে না আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমাদের এই অতি কামনা অতি চাওয়া অতি পয়সার লোভ অতি নানান কিছু লোভ লালসা আল্লাহ তোমাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলেছে তোমাদেরকে মগ্ন করে ফেলেছে হাত্তা জুর তোমার মাকাবের যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ নবীর কথা আদম ইল্লা তোরাব এই মাটি পড়ার আগ পর্যন্ত বানিয়ে আদমের এই লালসা ফুরায় না তবে দোষেরও না আল্লাহ আল্লাহ পাক আবার দোষ বলেন না এগুলা সংযত করতে বলেছেন থাকতেই পারে তোমার মধ্যে লোভ লালসা সেটা যেন এই সংযতের মধ্যে থাকে নিয়মের মধ্যে থাকে বিধি বিধানের মধ্যে থাকে কিন্তু মানুষের সাইকোলজি মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়টা কোরআন এবং হাদিস এভাবেই তুলে ধরেছে আল্লাহ নবী বলেন শোনো প্রত্যেকেই যা আশা করে আশার মধ্যে যেন সে খেয়াল করে মা দাইয়া তামান্না সে কি আশা করছে কেননা সে জানে না যে তার জন্য কি লেখা আছে আল্লাহর এলেমে কি আছে তার জন্য কি ঘটবে তা সে জানে না সুতরাং সে আশা যেন সংযত ভাবে করে এবং খেয়াল করে সে যেন আশা করে বিয়ের কাপড় চোপড় কেনার জন্য বাজারে গিয়েছে গহনায় গাটি কাপড় চোপড় সব কিনে ফেরার সময় সে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে রাস্তা নিয়ে মারা গেছে ও তো বিয়ের সামগ্রী কিনে মারা গেল এখন বাবা মা আত্মীয় স্বজন যাচ্ছে তার কাফনের কাপড় কেনার জন্য ওয়াকফানহু তুনসাজু ফিল গায়বি লা ইয়াদরি তুমি তো বিয়ের সাজসজ্জায় একবারে সুসজ্জিত হওয়ার জন্য পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় গহনা গাটি কেনা রেডি হচ্ছ কিন্তু তোমার পৃথিবীতে এই চলছে কিন্তু আকাশে বুনানো হচ্ছে তোমার কাফনের কাপড় তুমি তো তা জানো না আকফান হুতুন সাজফিল গাইবিলা সম্মানিত উপস্থিতি মানুষের আশা ফুরায় না ভালো পথেও আশা থাকে মানুষের মন্দ পথেও আশা থাকে আদম আলাইহিসসালাম আলমে আরওয়াহে তাকে দেখানো হলো রূহগুলো এবং তার আকৃতিগুলো দেখতে কেমন তিনি দেখলেন দেখার পরে দেখলেন যে একটা ছেলে খুব সুন্দর খুব সুশ্রী চোখের দুই চোখের মাঝখানে একটার উজ্জ্বলতা ঠিকরে পড়ছে কিন্তু আয়ু অত্যন্ত কম মাত্র ষাট বছর আদম আলাইসালাম বললেন এই ছেলেটাকে এত সুন্দর সুশ্রী কণ্ঠস্বর তার ভালো ছিল এখন বুঝতে পারবেন যে তিনি কে পৃথিবীতে তার মতো কণ্ঠস্বর আর কাউকে দেওয়া হয়নি তবে তার চেয়ে আরেকজন রূপমান ছিলেন তিনি ইউসুফ সালাতাম তার কথা বলা হয়নি এই ছেলেটাকে বলা হলো যে ইবনুকা দাউদ এ তোমার পুত্র দাউদ যে এত সুন্দর দেখা যাচ্ছে তার আয়ু এত কম কেন মাত্র ষাট বছর যে কেন আদম তুমি কিছু বলতে চাও যে আমার এই ছেলেটা এত অল্প বয়সে মারা যাবে এটা তো আমার সহ্য হচ্ছে না তো এর আয়ুটা বাড়িয়ে দেওয়া যায় না যে এর আয়ু আর বাড়ানো হবে না তবে তোমার আয়ু থেকে দিয়ে দেওয়া যেতে পারে তোমার আয়ু বাড়াতে পারে যে আমার আয়ু কত যে এক হাজার বছর চল্লিশ বছর বাড়িয়ে দেওয়া হলো আদমের আয়ু এক হাজার চল্লিশ বছর আগে টুকু সই হাদিস এইটুকু সংযোগ আর কি তারপরেও হাদিসের সাথে মিলে যায় বিষয়টা এক হাজার চল্লিশ বছর এক হাজার চল্লিশ বছর থেকে চল্লিশ বছর দিয়ে দিলেন তিনি দাউদকে সেই রুহের জগতে দিয়ে পৃথিবীতে এসেছেন মালাকাল মাউত এসে হাজির আমি আপনার যান কবজা করতে এসেছি রেডি হন আদম বলে না আমার আয়ু তো আরো চল্লিশ বছর বাকি আছে এখনই কেন এসেছ বাকি আছে আমার মৃত্যুর সময় এখন কেন যে আপনি কি ভুলে গেছেন যে আপনার আয়ুর চল্লিশ বছর আপনার পুত্র দাউদকে দিয়ে এসেছেন না না না এটা হতেই পারে এটা অসম্ভব কথা আমি কবে আয়ু দিয়ে আসলাম খেয়াল করে দেখুন হাদিসে এসেছে সহি হাদিস একেবারে আদম ভুলে গিয়েছিল তার সন্তানেরাও ভুলে যায় আদম অস্বীকার করেছিল তার সন্তানেরাও অস্বীকার করে বসে যদি তার স্বার্থের বিরুদ্ধে হয়ে যায় সম্মানিত উপস্থিতি মুসা আলাইহিস সালাম ইতিহাসে যতটুকু পাওয়া যায় আহলে কিতাবরা যা বলেছে এবং আমাদের ইসলামের ইতিহাসের রচয়িতারা বিশেষ করে ইমামের কাছে তারটাই বেশি শুদ্ধ বিশ বছর আয়ু পেয়েছিলেন মালাকুল মত এসে উপস্থিত রেডি হন আপনার বিদায়ের সময় হয়েছে ওঠেন রাগের চোটে শক্তিশালী মানুষ ছিলেন রাগের চোটে এমন এক থাপ্পড় মেরে দিয়েছে যে এক চোখ কানা করে ফেলেছে আপনার হয়তো বলবেন এটা আমরা বিশ্বাস করতে পারি না হাদিস এত সহজে বিশ্বাস না করার কোনো উপায় নাই যা ঘটেছে আল্লাহ নবী তাই বিবরণ দিয়েছেন কাজে আপনার শিকার অস্বীকারে কিছু যায়ও না আসেও না তিনি চলে গেছেন ফিরে গেছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করছেন হ্যাঁ আলামিন আপনার এই বান্দা ইন্না আবদাকা হাদা লা ইউরিদ আপনি যে মৃত্যু দিয়ে মৃত্যুর জন্য পাঠিয়েছেন আপনার এই বান্দা তো মৃত্যুবরণ করতে চায় না আর দেখেন কি করে ফেলেছে থাপ্পর দিয়ে আমার চোখ কানা করে ফেলেছে যদি আপনার প্রিয় বান্দা তিনি না হতেন তাহলে আমি তাকে ওখানেই শাস্তি দিয়ে আসতাম কিন্তু আপনার প্রিয় বান্দা আপনি স্পেশালি আমাকে পাঠিয়েছেন সুতরাং আমি কিছু বলিনি আল্লাহ তাকে আর শাস্তি দেওয়ার জন্য কিছুই বললেন না যে তুমি ফেরত যাও ফেরত গিয়ে বলো যে আপনি আপনার এই হাত একটা বলদের পিঠের উপরে কিংবা বলদের চামড়ার উপরে হাতটা রাখুন হাতের নিচে যে পরিমাণ লোম থাকবে ওই পরিমাণ আয়ু আপনাকে বাড়িয়ে দেওয়া হবে একশো বিশ বছর মাত্র আয়ু একটা হাত বড় হাত তাদের হাত তো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 না দিয়ে যেমন তেমন করে ঘুরে বেড়ায় তারপর যখন মৃত্যু তার সামনে এসে যায় তখন আল্লাহকে বলে রব্বি লাউলা তানি ইলা আজালিন কারিব একটু একটু সামান্য সময় আল্লাহ দেওয়া যায় না ফাআসাদদাকা কৌ আকুম মিনাস আমি সাদকা করব এবং ভালো মানুষের অন্তর্গত হয়ে যাব কেন বলে এই জায়গায় শেখ মুজাফর শেখ আব্দুর রাজাকরা শেখ খুতবা আপনাদেরকে দিয়েছেন সাদকার কথা কেন বলে আমি আর ওইটুকু আলোচনা করতে চাই না আইনা মাতা কোন কুমল মাউত তোমরা যেখানেই থাকবে তোমাদেরকে মউত ধরবেই ওয়ালাউ তুমি ফি যে মুশাইয়াদা এমন একটি বিল্ডিং যদি বানাও এক কথায় বলে এই যে গম্বুজটা যেভাবে বানানো হয়েছে সেটার মধ্যে যদি আরো শক্ত করে সিমেন্ট দিয়ে আরো কারুকার্য করে আরো লোহা সহ সীসা সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ দিয়ে যদি এমন একটা ঘর বানিয়ে নেন যার মধ্যে বায়ু প্রবেশের যোগ্য নাই ভিতরে হয়তোবা বৈজ্ঞানিক কায়দায় আপনি শ্বাস কাটার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন আল্লাহ বলেন এনামা তাকুন ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজম মশাইয়াদা এখানেও আপনার মৃত্যু পৌঁছবে ইমাম ইবনে কাসির একটা বিবরণ উল্লেখ করেছেন তার মধ্যে বলেছেন যে এক লোক এসে হঠাৎ এক বাড়ির সামনে এসে বলছে এটা কিন্তু আবার সরাসরি হাদিস নয় কিন্তু অধিকাংশ মুফাসসিরিনরা আলোচনার জন্য উপস্থাপন করেছেন শিক্ষণীয় হিসাবে এবং যারা আলোচনা করেছেন তারা বলেছেন হাদা লিল ইবরা এটা হলো শিক্ষণীয়র জন্য এক চাকর বাসায় রয়েছে হঠাৎ করে এক লোক এসে বলল যে এই বাড়িতে কোন মহিলা মেয়ে আছে যে আছে বিয়ে হয়েছে যে না বাচ্চা হয়েছে না তার বিয়ে হয়নি যে আমার কাছে খবর আছে এই মেয়েটা একশোটা যে না করবে এবং একে আর বাড়ির চাকরে বিয়ে করবে এবং মাকর সাহাত তার মৃত্যু হবে চাকর বলল যে এটা আমার দ্বারা হবে না একশোটা যে না করেছে একটা মেয়ে সেটা জেনে আমি সেটা কি করে বিয়ে করব আমি তো এর বাড়ির খাদেন চাকর পালিয়ে গেল বহু দূরে চলে গেছে দীর্ঘদিন সাগরে সাগরে মণিমুক্তা আহরণ করে ব্যবসা বাণিজ্য করে কুটিপুতি হয়ে গ্রামে ফিরে আসার শুরু করল এদিকে এই মেয়েটাকেও ও এই মেয়েটাকেও চাকু মেরে চলে গেল পেটের মধ্যে খুন করে মেয়েটাও যেন খুন হয়ে যায় আমাদের বিয়ে করতে না হয় আমি এমন দূরে চলে গেলাম কোনজন যেন দেখা না হয় এই চাকর চলে গেল এই মেয়েটাকে তার মা সেই যুগে সিলাইয়ের ব্যবস্থা ছিল শল্য চিকিৎসার ব্যবস্থা তখনও ছিল ব্যবস্থা ছিল ওই আগের যুগেও কি করে সুই দিয়ে সেলাই করে দিয়েছে আস্তে আস্তে মেয়েটা সুস্থ হয়ে গেছে সবচেয়ে সুন্দরী একটা মেয়েতে রূপান্তরিত হয়েছে বহুদিন পরে বহু টাকা পয়সা উপার্জন করে এই চাকরটাও বাড়িতে ফিরে এসেছে এসে প্রস্তাব দিয়েছে যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে দেশের সবচেয়ে যে সুন্দরী মেয়ে সেটাকে আমি বিয়ে করব ঘুরে ফিরে দেখা গেল ওই মেয়েটার সাথেই তার বিয়ে হয়ে গেল ঘরে ঢোকার পরে কথায় কথায় আলোচনা উঠেছে আলোচনার পরে বলছে যে আমি তো সেই মেয়ে তুমি তো সেই চাকর প্রমাণ কি এই দেখো আমার পেটের মধ্যে শিলায় দাগ আছে যে তাহলে তোমাকে হত্যা করবে আনকাবুত মাকড় শাকটা দেখা দিল শাকে মারতে গেল পা দেয়া দিছে ডলা বিশ ছুটে মেয়েটা ওখানেই মারা গেল যার মৌত যেভাবে হাদিসে এসেছে যেখানে যার মৌত থাকে সেখানে আল্লাহ পাক তার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করে দেন যে কোনো ধরনের প্রয়োজন সৃষ্টি করতে আইয়া আর তামুত অমা তাদ্রে নাফসুম আইয়া আর অমা তাদ্রে নাফসুম মা তাকসব গাদা কালকে আপনি কি উপার্জন করেন করবেন খাবেন তা আপনি জানেন না এবং আর বে আইয়া দেন তামুত কোন জায়গায় তুমি মরবে সেটা তুমি বলতে পারো না আল্লাহ নবী বলেছেন যখন যার জন্য যে ভূমিতে মৃত্যু লিপিবদ্ধ থাকে বা তার তাকদিরে থাকে বিনা কারণে বা কারণে প্রয়োজনে বা অপ্রয়োজনে সে সেখানে পৌঁছেই যাবে সেখানেই তার ওইভাবেই মৃত্যু হয়ে যাবে সেখান থেকে কেউ তাকে ঠেকাতে পারবে না সম্মানিত উপস্থিতি কাজে আপনার তো আমাল আছে অনেক আশা আছে অনেক অনেক আকাঙ্ক্ষা অনেক কামনা নিয়ে আপনি পৃথিবীতে বসবাস করছেন ওঠা বসা করছেন আল্লাহ পাক বলছেন যে মানুষের আশা হলো এমন মানুষের আকাঙ্ক্ষা হলো <clears throat> এমন কামাসালে গাইস عجم الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما মানুষের আশা একেবারে লক লকা হয়ে ওঠে কামাসালে গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ আকাশ থেকে বৃষ্টি পড়ে একাবারে মাটি তার ফল ফসল ফসল আদি অঙ্কুর আদি তারপরে আপনার গাছ গাছারি সব কিছু মাটি সেখান থেকে উদ্গৃত করে দেয় সেখানে ফল ধরে ফুল ধরে ফসল হয় কত চমৎকার দেখা যায় কিন্তু এটা টিকে থাকে না পৃথিবীতে কোনো গাছের ফল অক্ষয় নয় কোন গাছের পাতাও অক্ষয় নয় পাতা ঝরে পড়বেই ফল শেষ হবে আবার হয়তো ফল ধরবে কিংবা গাছটা মারা যাবে সুম্মাইয়া হিজু আর ধান বলেন তারপরে গম বলেন জব বলেন ইত্যাদি বলেন এগুলা তো মারা যাবেই মরতেই হবে তাকে সুম্মাইয়া হিজ আল্লাহ পাক বলেন যে তারপরে সেটা মারা যায় ফাতারা হুমুসফাররা তাকে দেখো হলুদ রং ধারণ করেছে দুদিন আগে যেটা সবুজ ছিল সুন্দর ছিল সুদৃশ ছিল সেটা একেবারে ফসল পাকার সময় দেখবেন সেটা সবুজ হয়ে গেছে অন্য আয়তে ফাতাদরুহুর রিয়া তারপরে সেই ধান এবং গম যখন মাড়াই করা হয় তখন যখন হাওয়ায় উড়ানো হয় সেটাকে গ্রাম এলাকায় যে কুলার মধ্যে নিয়ে নেয় মহিলারা কি করে বাতাসের মধ্যে ধরে ফসলটা থেকে যায় আর বাকিটুকু হাওয়ায় উড়ে যায় পাতা পোতা ফাতাদরুহুর রিয়া কোরআন বলেছে ওইভাবে সেটা উড়ে যায় মানুষের হায়াত মানুষের আয়ুর উপমা উদাহরণ কোরআনে করিমে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এইভাবেই দিয়েছেন কারো খাতেমা হয় খারাপের উপরে কারো শেষ হয় ভুলের উপরে কারো সমাপ্তি ঘটে অন্যের উপরে কারো সমাপ্তি ঘটে আল্লাহর নেকির উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে তার যা তিনি চান তার উপরে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে আনাস ইবনে নাদার আনহু যুদ্ধের মাঠে গিয়ে উপস্থিত وسارعوا الى مغفرة من ربكم ورضوان আয়াত তেলাওয়াত হচ্ছে তোমরা কে কে আছো সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ এবং তার সন্তুষ্টি দিকে তোমরা দৌড়ে আসো দৌড়ে আসো মুখের মধ্যে একটা খেজুর দিয়েছেন খেজুর দেওয়ার পরে চিন্তা করছেন ওয়া সারিউ আছে কোরআন তাড়াতাড়ি যাও আমি খেজুর মুখে দিয়ে চুপ চিবাচ্ছি মানে কোন কথা আয়াত তোলা হচ্ছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ পাক এই মুহূর্তে তোমাদের যুদ্ধের মাঠে গুনাহ মাফ করছেন সারে ও তাড়াতাড়ি যাও আর আমি খেজুর মুখ দিয়ে চিবাচ্ছি মানে খেজুর মুখ থেকে ফেলে দিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন শহীদ হয়ে গেলেন শাহাদাত কবুল হয়ে গেল খয়বরের যুদ্ধ শুরু হয়ে গেছে একজন এসে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করে চলে এসেছি যে তুমি কি করো যে আমি মালিকের ছাগল চড়াই ভেড়া চড়াই যে ছাগল ভেড়া কই এই তো রয়েছে আল্লাহ নবী বলেন আমি আমানতের খেয়ানত করি না ছাগল তোমার মালিকের কাছে ফেরত দিয়ে আসো ছাগল ভেড়া নিয়ে এসেছো এটা তোমার উপর আমানত এই আমানত সহ তুমি আমার কাছে চলে আসবে এটা নয় এই আমানত মাথায় নেয়া তোমার শহীদ হলে লাভ নাই কেন কেয়ামতের দিন কেউ যে একটা সুতা বা একটা সুই আড়াল করে তারপরে ওঠে তার শাহাদত্ব কবুল হবেই না বরঞ্চ ওইটার জন্য সে ধরা খাবে কেয়ামতের দিন আপনি শহীদ হয়েছেন কিন্তু যুদ্ধের মাঠে কমান্ডারকে না জানে বা আল্লাহ বুঝতে তাকে না জানে একটা সুই বা একটা সুতাও যদি লুকিয়ে যান লুকিয়ে রাখেন ওইটাই কেয়ামতের দিন ওইটা নিয়ে আপনি হাজির হয়ে যাবেন যে এটা আপনি কমান্ডারের কাছে বা নবী সাল্লাহামের কাছে জমা দেন নেই কিসের শাহাদত আপনার আপনি যুদ্ধের মধ্যে চুরি করেছেন অতটুকু আপনি সংগ্রহণ করতে পারেন না এটা আপনার শাহাদত কিসের শাহাদতের যে আত্মা যে মন মানসিকতা সেটা তো অনেক উপরের মানসিকতা সেটাকে একটা সুই চুরির মানসিকতা সেটাকে একটা সুতা চুরির মানসিকতা সেটাকে একটা স্বর্ণের মানসিকতা একটা রৌপ্যের টুকরার মানসিকতা অসম্ভব সেটা অনেক বড় উপরের সাহায্যের যোগ্যই না আপনি শুধু মারা গেছেন আল্লাহ নেই বললেন ছাগল ফেরত দাও ভেড়া ফেরত দাও মালিককে তা ওখান থেকে পাথর দিয়ে ঢেলে ঢেলে ভেড়া ছাগলগুলোকে ওই ঠেলে দেওয়া হলো ভেড়া ছাগলগুলো দৌড়ে চলে গেল তার মালিকের বাড়ির দিকে ভেড়া ছাগল যখন বাড়িতে পৌঁছে গেছে তখন মালিক বুঝতে পেরেছে ভেড়া ছাগল ফিরে এসেছে রাখাল তো ফেরত আসলো না নিশ্চয়ই সে শুনেছি মোহাম্মদ এখানে এসেছে তার হাতে হয়তো ইসলাম গ্রহণ করেছে সেই সময় বেশ কিছু গানিমত এসে গেল আল্লাহ নই বন্টন করছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই জন্য আসি নাই আমি আসছি শহীদ হতে ওখানেই তো আমি ভালো ছিলাম আমি গনিমত নিতে আসি নাই এখানে যুদ্ধের মাঠে তিনি শহীদ হলেন আল্লাহ নেই বলেন যে জীবনে একটা সেজদাও করেননি আল্লাহর জন্য এই লোক কিন্তু জান্নাতে চলে গেল একটা সেজদা করাও তার সুযোগ হয়নি এসেছে আল্লাহর পথে মহাজের হয়ে ছাগল ভেড়াগুলা ফেরত দিয়ে দিয়েছে যুদ্ধের মাঠে চলে গেছে বাস ওখানেই শহীদ আল্লাহ নেই বলেন জীবনে একটা সেজদাও করেনি আবু বুজাদা বাচ্চা মানুষ ছেলে মানুষ যুবক মানুষ ইসলাম গ্রহণ করবে শুনে একটু হাবাক বা সোজা সরল মানুষ কোন অবস্থাতেই বাবা মা ঠেকাতে পারে নেই একার চটের কাপড় ফেটা বাড়ির থেকে বের করে দিয়েছে কি করবেন এই চটের গরিব দুঃখী মানুষ এই চটের জামাটা একটা সিরে পড়েছে আর একটা গায়ে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির রাসুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে এসেছি যে তাই নাকি আচ্ছা আল্লাহর পথে জীবন চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কবরে নামলেন নামার পরে বললেন যে তোমাদের এই ভাইকে আখুকুম তোমাদের এই ভাইকে আমার কাছে দাও আমি নিজে তাকে কবরের মধ্যে কবরস্থ করব এটা হলো মানুষের তাকদীর আবার এইখানে মহাবীর খালিদ আল্লাহু আকবার তার সামনে পৃথিবীর কিছুই কোলায় না তার তলোয়ারের সামনে তিনি কাদেসিয়ার যুদ্ধে উপস্থিত অবকর রাজিল্লাহ তালানহর ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে ওমর রাজিল্লাহ তালান খালিফাতুল মুসলিমিন চিঠি পাঠিয়ে দিলেন ওখান থেকেই চতুর্দিকে খালি খালেদ খালেদ রব উঠেছে এখন যেরকম খালি স্লোগান আর স্লোগান না অমুক ভাই তমক ভাই এই সেই এই করেছে সেই করেছে তখন খালি খালেদ খালেদ রব উঠে গেছে খালেদ বীর খালেদ পালোয়ান খালেদ সেনাপতি খালেদ যেদিকে যায় খালেদ খালেদ রব ওমর রাজিয়াল্লাহু তাআলা বলেন না গোটা উম্মতকে আমার শিক্ষা দিয়ে দেওয়া দরকার বিজয় আল্লাহর পক্ষ থেকে তার থাকতে পারে স্পেশাল কোনো কোয়ালিটি কিন্তু একটা মানুষের এত স্তুতি এত প্রশংসা ভালো নয় কাদেসের যুদ্ধ চলছে সেনাপতি তিনি ভয়ঙ্কর যুদ্ধ চলছে সেখানে আবু ওবায়দা ইবনুল জাররার মতো বড় বড় সেনাপতি যারা তারাও তার অধীনে যুদ্ধ করছেন ইতিমধ্যে ওমর রাজিয়াল্লাহু তাআলার চিঠি এসে উপস্থিত ওমর তোমাকে আমি সেনাপতির পদ থেকে পদত্যাগের নির্দেশ দিচ্ছি এই মুহূর্তে তুমি সেনাপতির পদ থেকে পদত্যাগ করো নজরুল কবিতা লিখেছেন ওমর ফারুক কবিতায় সিপাহ সালালে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না তুমি বীর হতে পারো কিন্তু ওখানে ওমর আল্লাহ নবীর দ্বিতীয় সঙ্গী অন্যায় যে তিনি করেছেন তা নয় সমাজে কুধারণা ছড়ে যাচ্ছে অতি প্রশংসা রটে যাচ্ছে এটাকে থামিয়ে দিতে হবে অমর রাজেল্লাহ তালানো চিঠি পাঠিয়ে দিলেন যে তুমি সেনাপতির পদ থেকে পদত্যাগ করো এবং দায় দায়িত্ব আবু ওবায়দা ইবনুল জাররাহকে দিয়ে দাও যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে কমান্ডিং একটা পলিসি আছে প্রত্যেক সেনাপতির তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে সেভাবেই তিনি সৈন্যবাহিনীকে সাজিয়েছেন এই মুহূর্তে যদি তিনি আরেকজন সেনাপতির হাতে সেনাপতি দিয়ে দেন ওই সুযোগটা প্রতিপক্ষ নিয়ে নেবে মুসলিম বাহিনীর বিপর্যয় ঘটতে পারে তিনি চিঠিটা পকেটে রেখে দিলেন পকেটে রেখে দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটালেন যুদ্ধে প্রতিপক্ষ পরাজিত হল পরাজিত হওয়ার পরে তারপরে হঠাৎ করে দেখা গেল যে আবু ওবায়দা ইবনুল জাররা সেনাপতি কি হয়েছে তাও বেশি বলা বলি করা হলো না কেন সবাই বলে কি হলো কি হলো খালিফার কি হলো উনি কেন পরিবর্তন করলেন এত কথার দরকার নাই খালিফার নির্দেশ চূড়ান্ত নির্দেশ ওনাকে বসে পড়তে হলো এখন মনে করবেন যে তাহলে বোধহয় মনক্ষুণ্ণ হয়ে গেল বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে এখন আমি এত বড় নেতা ছিলাম এত বড় অবদান এত বড় ত্যাগ এত বড় তিক্ষা আমাকে বসিয়ে দেওয়া হলো আমাকে মনোনয়ন দেওয়া হলো না আমার যোগ্যতার মূল্যায়ন করা হলো না আমি আমার বক্তব্যের মধ্যে কিন্তু একটু বিষয় আছে আজকে সেটা যার যার মতো বুঝে নেবেন তাহলে আমি বিদ্রোহী প্রার্থী ন ন ন ইসলাম সেটা বন্ধ করে দিয়েছে প্রশ্নই তোলা যাবে না যখন নির্দেশ তুমি হবে যখন নির্দেশ নেই তোমাকে চলে যেতে হবে পরবর্তী মোতার যুদ্ধে তিনি এক হাতে একই যুদ্ধে আটখানা তলোয়ার ভেঙেছিলেন কিন্তু বসে পড়েন নাই হীনমন্ন হন নাই যুদ্ধের মাঠ থেকে একটু যে রেস্ট নেওয়া বা একটু দুর্বলতা প্রকাশ করা তা তো নাই তার পরবর্তী যুদ্ধে আটখানা তলোয়ার এক যুদ্ধেই তিনি ভেঙেছিলেন যুদ্ধের মাঠে মোতার যুদ্ধে তারপরেই মোতার যুদ্ধে দেখা গেল আবদুল্লাহ তিনজন সেনাপতি নিয়োগ দিলেন আল্লাহ নবী জাফর ইবনে আবু তালেব আব্দুল্লাহ বিন রাওয়াহা ইত্যাদি ইত্যাদি তিনজন সেনাপতি তিনজনই শাহাদত বরণ করলেন আল্লাহ নবীর কাছে গায়েবী খবর গেল আল্লাহ নবী বললেন যে অমককে প্রধান সেনাপতি করেছিলাম দ্বিতীয় সেনাপতি করেছিলাম তৃতীয় সেনাপতি করেছিলাম একটা যুদ্ধে কয়জন সেনাপতি থাকে শুধুমাত্র একটা যুদ্ধে আল্লাহ নবী ধারাবাহিক তিনজন সেনাপতি নিয়ে গিয়েছিলেন তার মানে হলো কি আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল যে এত জন নিয়োগ দাও আল্লাহ নবী বললেন যে আমার সেনাপতিরা এক এক করে ধারাবাহিকভাবে মারা গেল শহীদ হয়ে গেলেন তারপরে একজন লোক তার নিজ দেতে সাইফুম্মেন সুইফিল্লাহ আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি সে নিজে নিজেই দায়িত্ব মাথায় তুলে নিল কান্দে তুলে নিল আর তার হাতে আল্লাহ পাক বিজয় দান করলেন মুতার যুদ্ধ কোথায় চলছে আর আল্লাহ নবী মদিনার থেকে আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য শুধু এইটুকুই যে মানুষের আশা থাকে পুরা হয় না আশা থাকে না আল্লাহ পাক দিয়ে দেন এই খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুর শয্যায় শায়িত আছেন তখন আফসোস করে বলছেন হায় আল্লাহ সাহিত্য মৌকফান কাদা ওয়া কাদা হে আল্লাহ আমি অমক যুদ্ধে গেছি অমক যুদ্ধে গেছি অমক যুদ্ধে গেছি আল্লাহ নবী কত যুদ্ধ আমাকে সেনাপতি বানিয়েছেন কত যুদ্ধে আমি জয়ী হয়েছি মা মা মিন উদ্বিন মিন আদাই আমার শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই মাথা থেকে পা পর্যন্ত যেখানে কোন বাবা তা না তা না হলো তলোয়ারের আঘাত কিংবা তীরের আঘাত লৌহ ধাতব পদার্থের আঘাত আর বা হলো লাঠির আঘাত বা অন্য কোনো কিছুর আঘাত পাথরের আঘাত ইত্যাদি আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই হে আল্লাহ যেখানে কোন না কোনো ভাবে আঘাত লাগেনি পুরা দেহ পৃথিবীর লোমকুপের গুহা আমার জর্জরিত কিন্তু হা আনা তো আলা ফেরাসি হে আল্লাহ আজকে আমি বিছানায় শুয়ে শুয়ে মারা যাচ্ছি আমি শহীদ হতে পারলাম না আমার লাশা আল্লাহর পক্ষ থেকে পুরা হয়নি এত যুদ্ধের পরে পুরা হয়নি অমর রাজিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন আল্লাহুম্মা রসুকনি শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ তুমি আমাকে তোমার পথে শাহাদত নসিব করো মসজিদের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন কোন না কোনো আল্লাহ পাক কবুল করেছেন আলী তালান হয়ে এত বড় বীর খাইবারের মাঠে আল্লাহ নবী বললেন কোন একটা দুর্গ জয় হচ্ছিল না সহিহ বুখারীর হাদিস আগে যেটা বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী সেটাও সহিহুল বুখারীর হাদিস তার আগে খালেদ প্রসঙ্গে যেটা বললাম সেটাও সহিহুল বুখারীর হাদিস আবার আপনার মনে করেন এগুলো আমার ওই ওই কাহিনীর মতো কাহিনী কিনা একটাও কাহিনী নয় সব বাস্তবতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খাইবারের যুদ্ধে একটা দুর্গ জয় হচ্ছিল না আল্লাহ নবী বললেন যে কালকে আমি এমন এক ব্যক্তিকে পতাকা দেব যাকে আল্লাহ পাক পছন্দ করেন এবং যিনি আল্লাহকে ভালোবাসেন এমন একটা লোকটাকে পতাকা দেব যার হাতে ইনশাল্লাহ এই দুর্গটি জয়ী হবে অমর জেলা তাআলা বললেন যে জীবনে আমি কোনোদিন নেতৃত্বের লোভ করি নাই কমান্ডার হবে এমন কোন আশা আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে জাগে নাই আজকে আমার মনের মধ্যে বড়ই আকাঙ্ক্ষা জাগতেছিল আহারে আল্লাহ নবী যদি কালকে কমান্ডারের দায়িত্বটা আমার হাতে দিতেন তাহলে আমি একটু দেখে দিতাম যেহেতু এত দুই কতগুলা সুসংবাদ আছে এখানে আল্লাহ তাকে ভালোবাসেন তিনিও আল্লাহকে ভালোবাসেন এত বড় কথা আল্লাহ পাক তার হাতে বিজয়ী দিবেন তাহলে আশা তো আমি করতেই পারি ওমর রাজিয়াল্লাহু তাআলা শুধু নন অনেকে আশা করে আছেন আল্লাহ নবীর সম্মুখ দিয়ে শুধু ঘুরতেছেন আর এখানে শুধু তাকাচ্ছেন যে আল্লাহ নবীর মধ্যে আমাকেই দায়িত্বটা দিবেন হাদিসের ভাবে এ ভাষাতেই আছে আল্লাহ নবী যাকে দেখতে পাচ্ছে না তাকে ডাক দিলেন আলী কোথায় সবাই বললেন আলী তো শুয়ে আছে বিছানায় যে কেন মারাত্মক চোখের ব্যথায় চোখ তুলতে পারতেছে না চোখ অসুস্থ চোখে দেখতেও পাচ্ছে না চোখের ব্যথায় সে কাতরাচ্ছে যে নিয়ে আসো ডেকে নিয়ে আসো আলী রাজেল তালা আসলেন আসার পরে বলছে আলী তোমাকে দায়িত্ব দিতে চাই বলে আর আসল আমার চোখের এই অবস্থা চোখ ঝাপসা হয়ে এসেছে চোখের ব্যথায় তো আমি কাতরাচ্ছি আল্লাহ নবী তার থুতু মোবারক তার চোখের মধ্যে দিয়ে দিলেন সাথে সাথে চোখ ভালো হয়ে গেল আল্লাহ নবী তার হাতের তরবারি তুলে দিলেন পতাকা তুলে দিয়ে বললেন শোনো তুমি তাদের সাহাতানজেলফি সাহাতিহিম তাদের মাঠে আগে যাবে যাওয়ার পরে আগেই যুদ্ধ করা শুরু করবে না আগেই তলোয়ার মারা শুরু করবে না আগেই যুদ্ধের আহ্বান জানাবে না আগে প্রথমে ইসলামের দাওয়াত সেখানে দেবে কেননা যুদ্ধে কাউকে নিহত করার চেতে যুদ্ধে কাউকে পরাজিত করার চেতে লাআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম যদি তোমার মাধ্যমে আল্লাহ পাক কাউকে হেদায়ত করেন তাহলে সেটা লাল উটের চেয়ে উত্তম আরব দেশে সবচেয়ে বড় সম্পদ সে যুগে ছিল লাল উট তার চেয়ে উত্তম হেদায়তটা হলো মূল কথা সেটা তুমি করবে আকুল কল পৃথিবীর বুকে কতজনে কত আশা করে আশা করে বসেছিল কেসরা বাদশাহ মোহাম্মদকে শেষ করবে সে আরব ভূখণ্ড সে নিয়ে নেবে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম চিঠি পাঠালেন তার কাছে নবম হিজরির দিকে অষ্টম হিজরির দিকে চিঠি পাঠানো শুরু হয়ে গেল রাজা বাদশাদের কাছে আল্লাহ নবীর পক্ষ থেকে আপনারা ইসলাম গ্রহণ করুন রোমের বাদশাহ চিঠির সম্মান করলেন সেই ইতিহাস আজকে আলোচনা করছে না হাদিস সোহেল বুখারিতে এক একবারে ইয়াজদাজার চিঠিটা পেয়ে সাথে সাথে ছিঁড়ে ফেলল পারবেশ খসরু পারবেশ ইরানের বাদশাহ তখন দুই পরাশক্তি যেরকম আজকের আমেরিকা এবং রাশিয়া তখনকার দুই পরাশক্তি রোম এবং পারস্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চিঠি পাঠিয়ে দিলেন ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবে চিঠি দেখেই বলছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির অধিকারে আমি আর কোথাকার মোহাম্মদ মরুভূমির থেকে আমাকে বলছে ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবে ও আমাকে কিসের নিরাপত্তা দিবে আমি তো পৃথিবীর কতজনকে নিরাপত্তা দেই যাকে মারি সে মরে যাকে বাঁচাই সে বাঁচে ফেরাউনের নমরুদের মতো নাউজুবিল্লাহ চিঠিটা ছিঁড়ে ফেলে সাহি হাদিস আল্লাহ নবীর কাছে দুধ ফিরে আসলো আসার পরে জিজ্ঞাসা করছেন তার প্রতিক্রিয়া কি বলে যে আপনার চিঠি ছিঁড়ে ফেলেছে আল্লাহ নবী বদ্দা করলেন আল্লাহ মাজ্জেক কুল্লাম মাজ্জেক সাহিব খারির হাদিস হে আল্লাহ যে আমার চিঠি ছিঁড়ে ফেলেছে তাকে তুমি ওই চিঠির মতো করেই ছিঁড়ে ফেলো কিছুদিন পরে এই খবর আসলো যে তার পুত্র তাকে একের তর দিয়ে একের ফাটিয়ে ফেলেছে মাথা থেকে পা পর্যন্ত অল্প সময়ের ব্যবধানের ব্যাপার আশা করে আছে কি আল্লাহ তার করছেন কি কাজেই আশার বহু কিছু আছে পক্ষেও হয় বিপক্ষেও হয় কিন্তু আশাটা কামনাটা আপনার সীমার মধ্যে থাকতে হবে গণ্ডির মধ্যে থাকতে হবে ভারতের একটা ঘটনা ঘটে গেছে খুব শীঘ্র গরুর রাজনীতি করে ভারত অধিকাংশই সেখানে হিন্দু হিন্দু ধর্মটা যে মূর্খের উপর ভিত্তি করা তার কোনো ভিত্তিই নেই এই দেখবেন দুই সংখ্যা জগৎ পত্রিকায় আসতেছে পঞ্চপাণ্ডব বিখ্যাত মূর্তিটা সবচেয়ে বেশি চলে যেটা এদেশে পঞ্চপাণ্ডব কারা কারা পাঁচ ক্রিকেট খেলোয়াড় আমাদের দেশে সেটা হলো মাশরাফি তামিম তারপরে হলো সাকিব মুশফেক মাহমুদুল্লাহ পাঁচজন মুসলমান না হিন্দু নামাজ পড়ে এখন রোজা করে বেশ ধর্মের দিকে বেশ এগিয়ে গেছে খেলাধুলা জায়েজ কিনা আমি সে ফতোয়া দিচ্ছি না হিন্দু ধর্মের একটু ইতে গরুর প্রসঙ্গে আমি আবার আসবো একটু ভারতের বর্তমান যেটা ঘটেছে নাম দিয়েছে পঞ্চ পাণ্ডব কারণ ছবিতে পাঁচজনের আমি সহ্য করতে পারি নাই ছবিটা কেটে রেখেছে পঞ্চ পাণ্ডব কি ধর্মটা দেখুন কি অবস্থা পঞ্চ পাণ্ডব হল কুরু আজ থেকে তিন হাজার বছর আগে বেদ রচনা হয়েছে বেদ বেশ বেদ রচনা করেছিলেন বেদ বেশ কারা বেদ বেশের মায়ের নাম হলো বৎসগন্ধা বৎসগন্ধা আবার কে কোন এক ঋষি শিকারে গেলেন শিকারে যাওয়ার পরে তার স্ত্রীর কথা মনে হলো যৌন উত্তেজন তার বীর্যপাত হলো সেটা পাখির মাধ্যমে তিনি পাঠিয়ে দিলেন দুই পাখির যুদ্ধে সেটা পানিতে পড়ে গেল মাছ সেটা খেয়ে ফেললো সেই মাছের পেট থেকে পুত্র সন্তান আর কন্যা সন্তান জন্মগ্রহণ করল জেলে সেই পুত্র সন্তান কন্যা সন্তান পাল্ল ওই কন্যা সন্তান নদীর পারে আছে পরাশর মুনি সেইখানে যাওয়ার সময় সেখানে আবার তার দুশ্চিন্তা জেগে গেল মেঘ দিয়ে কুয়াশা দিয়ে সেটাকে সব মহাভারতের কথা সেটা কুয়াশা সৃষ্টি করে সেখানে তিনি তার সাথে বলৎকার করলেন সেইখান থেকে মৎস্যগন্ধার মাছের মতো গন্ধ আসতো তার গাতে যে মাছের পেট থেকে হয়েছে নাম হলো সত্যপতি তার প্রার্থীকে থেকে বেদবেশের জন্ম যে বেদের রচয়িতা কিরকম হালাল সন্তান পবিত্র ধর্মগ্রন্থ যিনি দেন তিনিও একজন দ্বারক সন্তান পাণ্ডু আবার কে পঞ্চপাণ্ডব পুরু পাণ্ডবের যুদ্ধ পাণ্ডু আবার কে সে একই অবস্থা সেই সত্যবতীর বৌমা বিধবা হয়ে গেলেন তার নাম হলো অম্বালিকা আর বেদবেশ তার বড় পুত্র বড় পুত্রকে যায় বলল যে তোমার এই বিধবা এই পুত্র ভ্রাতৃবধূর সাথে তুমি মিলন করো যাতে পুত্র সন্তান জন্মগ্রহণ জন্ম দিতে পারে না হলে তো নরকে যেতে হবে হিন্দু ধর্ম অনুযায়ী ভাসুর গিয়ে তার ছোট ভাইয়ের বউয়ের সাথে মিললে সেখানটা পাণ্ডুর জন্ম হলো এও এক যার সন্তান মহারাজা সেখানে পাণ্ডু রাজা ছিল দুই বউ কুন্তি এবং মাদ্রি পাণ্ডু রাজা গেলেন শিকারে শিকারে যাওয়ার পরে দেখলেন এক হরিণ হরিণের সাথে মিলতেছে তীর নিয়ে তিনি সেটাকে মারলেন মরার সময় হরিণ তাকে অভিশাপ দিয়ে গেল হরিণ রূপে করে আমি হরিণী রমন হেন কালে তুমি মরে করলে নির্জীবন মানে মহাভারতের অনুবাদ যারা করেছেন আমি আসলে আমি আসলে ঋষি একজন আমি একজন মুনি আমি হরিণের আকৃতি ধরে বনে মনে ঘুরে ঘুরে হরিণের সাথে কাম কাম করে বেড়াই আর তুমি আমাকে মারলে অভিশাপ দিয়ে গেলাম তোমার জন্য পুরুষত্ব না থাকে পাণ্ডুর পুরুষত্ব নেই এমত অবস্থায় পুত্র সন্তান উৎপাদন না করলে নরকে যেতে হবে বারবার তার স্ত্রীকে বলছে কুন্তি কুন্তিকে যে সন্তান জন্ম দাও সন্তান জন্ম দাও তোমার তো উৎপাদনের ক্ষমতা নাই যেভাবে পারো সেভাবে ধর্ম দেবতার সাথে জেনা করে তার হলো ধর্মপুত্র যুধিষ্ঠির আর দ্বিতীয়টা পবনের সাথে জেনা করে আরেকজনের সন্তান হলো তার নাম হলো ভীম তারপরে আরেকজনের সাথে জেনা করে সে হলো অর্জুন যেটা নিয়ে এই যে গীতার যেটা পুরা কাহিনী এই অর্জুন আর ইয়ের সাথে শ্রীকৃষ্ণের সাথে কাহিনী গোটা অর্জুনের সাথে আরেকজনের সাথে জেনা করে হলো কর্ণ সতীন যে মাদ্রিদ সে জেনা করলো আরেকজনের সাথে সে হলো অশ্বিনী দেবের সাথে সেখানে নকুল এবং সহদেব এরাই হলো পঞ্চ পাণ্ডব পত্রিকাওয়ালা তুমি এমনই গর্ধব এমনই গাধা আমার দেশের মুসলমান খেলোয়াড়দেরকে তুমি পঞ্চ পাণ্ডব বানালে পঞ্চ পাণ্ডবের প্রত্যেকেই জেনার সন্তান মহাভারতের অনুযায়ী একটা লিখিত ভাবে কিন্তু আমাদের দেশে এই পুত্রগুলা তো আলহামদুলিল্লাহ তারা হালাল সন্তান কোথায় নিয়ে যাচ্ছে গোটা যুবকদেরকে আর আগে প্রণীতির কথা বলেছিলাম গোটা লক্ষ লক্ষ যুবক এই পত্রিকা পড়বে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব বলবে এখন কিন্তু পঞ্চপাণ্ডব জনের জেনার সন্তান আমি খেলোয়াড়দেরকে বলবো খেলা জায়েজ কি না জায়েজ কতটুকু আমি ফতোয়া দিচ্ছি না কিন্তু তোমরা হালাল সন্তান পত্রিকা আলার ওখানে গিয়ে তোমরা নিশ্চয়ই রিপোর্ট করবে আমরা হালাল সন্তান আমরা জেনার সন্তান নই আমরা মোমেন আমরা মোয়াহেদ আমরা মোশেক নই আপনি এগুলা কি লিখছেন এগুলাকে কারেকশন করেন সংশোধন করেন এই হলো হিন্দু ধর্মের ব্যাপার গরুর ধর্ম গরু মানে মূর্খ পাবলিকের ভোট নেওয়ার জন্য বিজেপি কয়েকটা বছর যাব গরুর রাজনীতি করে এসেছে গরু মারা যাবে না গরু এই গরু সেই ধররে মাররে পাকড়াও করে মারতে মারতে এক লাখকে মেরেই ফেলেছে আর কয়েকজন মুসলমানকে তারা হত্যা করেছে পথে পথে সন্ত্রাস করেছে সেই তিন রাজ্যেই এই দুই তিন দিনের ইলেকশনে পরাজিত হয়েছে খুব ইলেকশন করবে গরু মেরে হিন্দুরা সব তাকে ভোট দিবে মানুষ উল্টে গেছে যে উল্টা ফলাফল এসে গেছে সব কংগ্রেসকে ভোট দিয়ে দিয়েছে মানুষ বিজেপিকে মানুষ ভোট দেয় আশা তো করে আছে যে এই পথ ধরে আমি জিতে যাব কিন্তু ফল হয়ে গেছে উল্টা মানুষ আশা করে একরকম ফলাফল আল্লাহর কাছে আল্লাহ করে দেন আরেক রকম দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিম কি যে নির্যাতন এই বর্তমান যে মাহাতির মোহাম্মদ মাহাতির মোহাম্মদের ছিল ডিপুটি শিক্ষামন্ত্রী ডিপুটি প্রাইম মিনিস্টার কিছুদিন পরে দেখলো কথা শুনতে চায় না কেমন কেমন করে ইসলামিস্ট মানুষ আর কি যুবনেতা ছিলেন আমাদের যুগে আনকাতান বিলে ইসলামের মালয়েশিয়ার প্রধান ছিলেন এমন একটা কেস দিলেন সেটা হল কি সমকামী তার কেস পুরুষে পুরুষে জেনা করেছে অন্য কোন কেস দাও কোন একটা ভদ্র সভ্য কেস দাও দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট অসভ্য কেস দিয়ে তারই ডেপুটি প্রাইম মিনিস্টারকে জেলখানে আটকায় চিরদিন দীর্ঘদিন মারলেন তারপরে আসলো রাজে সে আইসা কলেজ দেখ এখন আরো শাস্তি দেওয়ার সময় হয়েছে একবার সারে আবার ধরে আবার সারে আবার ধরে আবার সেই বুড়া মাহাতির মোহাম্মদ ক্ষমতায় এসে তিনি নিজে হাতে বের করেন বলে আমি দুই বছর ক্ষমতায় থেকে সেই আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতাটা দিয়ে দেব পৃথিবীর নিয়ম এগুলো হয় কাজেই যারাই যেখানে যেভাবে আমরা থাকি না কেন আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে যেখানে থাকে না আমরা মুসলিম আমরা ক্ষমতায় যাব আমরা ক্ষমতায় টিকে থাকব যারা যেখানে আছেন চতুর্দিকে নির্বাচনের ডামাডল বেজে উঠেছে আমি কি করবেন না করবেন অত কথা আমি বলছি না আমার যেটা আশাটা আমার লক্ষ্য এই জায়গায় সবার কানে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 দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে এভাবেই চলে কাজেই সব আমরা ওইভাবে চিন্তা করব পাক যে তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো যারা রোগগ্রস্ত আছেন তাদেরকে তুমি রোগবালাই থেকে মুক্তি দান করো যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন তাদেরকে হে আল্লাহ তুমি দুশ্চিন্তা মুক্ত করো হে আল্লাহ এই দেশটাকে তুমি রক্ষা করো আমরা কোনো দলমতের কথা বলি না আমরা বলি দেশের কথা দেশের নাগরিকদের কথা দেশের ধর্মীয় কথা ধর্মীয় মানুষ থেকে আমাদের ধর্মীয় কথাই বলতে হয় এ দেশের দিন ধর্ম যারা ভালোভাবে টিকিয়ে রাখবে সংযত করো সংরক্ষণ করো আল্লাহ তুমি তাদেরকেই ক্ষমতায় দিও আমরা দিন ধর্মে যে যেটা করুক না করুক সেটা আমাদের বড় বিষয় না আমাদের বড় বিষয় হল দিন ধর্ম এবং ইসলাম সেটা যেন যারাই ক্ষমতায় আসুক বা না আসুক আল্লাহ এটা যেন সংরক্ষিত হয় এটা যেন বিপদগ্রস্ত না হয় আল্লাহ আল্লাহ এদেশের জান মানুষের জান মাল নাগরিকদের জীবন সকল কিছু সংরক্ষণ করার দায় দিতে আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীক আল্লাহ তোমার তোমার হাতেই হেফাজতের দায় দায়িত্ব সামনে নির্বাচন এখানে যেন আল্লাহ ওয়াহদা হে আল্লাহ এমন কোন বিপর্যয় দেশে না ঘটে যা এই ক্ষুদ্র মুসলিম ভূখণ্ডের মুসলিম নাগরিকদের জন্য চরম বিপদ ডেকে আনবে তা যেন না হয় এটা তোমার দায় দায়িত্ব মসজিদের জন্য আপনারা দান খরাব যথেষ্ট করছেন কিন্তু আগে যে হারে হয়েছিল আগে একটু জ্যামিতিক হারে হচ্ছিল এখন একটু গাণিতিক হারে নেমে এসেছে ওটা কভার হচ্ছে না গানে জ্যামিতিক হার হলো এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এটা হলো জ্যামিতিক হার আর এক দুই তিন চার এটা হলো গাণিতিক হার জ্যামিতিক হারটা একটু গাণিতিক হারে নেমে এসেছে তারপরে যদি আরো নিচে নেমে সেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে খুব দ্রুত আপনারা